created with free version for non-commercial use. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করে ওযু করলেন ওযু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত 10টা বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই মাসলা জানতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো তো আমি এরকম নাপাক হয়ে শুয়ে থাকবো না পুরোপুরি নাপাক হয়ে শুয়ে থাকবেন না উজু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে হ্যাঁ সহবাস করতে হবে তো বারবার করে গোসল করবেন মূর্খ লোকেরা তাই করে আমাদের সে মূর্খ সমাজের লোকেরা কি করে হ্যাঁ যেমনই সহবাস হলো তারপরে রে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না তুই যে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসল খানায় পৌঁছিবি শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই সব তো আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিদাত আছে কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গলে বুড়ো আঙ্গলে ভর টর দিয়ে দুটো আঙ্গলে ভর দিয়ে কোনো গোসলখানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না নাপাক অবস্থায় এইসব সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ পর্যন্ত উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস হলে আবার উজু করে নেন নাপাকি হালকা করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাট বাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে গোসল করে নিতে হবে এখন একটা মাসলা রোজা সংক্রান্ত মাসলা বলি নবীর জীবনীর সাথে সম্পর্কিত রোজার মাসলা অনেক ভাইদের স্বপ্ন দোষ হয় না হয় না রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়েছে অথবা অনেকের সাথে পরিবার আছে অথবা দেশে যাবেন হয়তো রমজানে অনেকে দেশে যাবেন এই মাসলা আজকে প্রয়োজন এবছরে প্রয়োজন না হলে আগামী বছর প্রয়োজন পড়তে পারে আপনার যখন জাগছেন আপনি সাহারি খাওয়ার জন্য সেই সময় যদি গোসল করতে যান ফরজ গোসল হয়ে আছে নাপাক হয়ে আছেন ফরজ গোসল মাথার উপরে আছে ওই সময় সাহারি খেতে উঠেছেন এখন যদি সাহারি খান তাহলে গোসল করা হচ্ছে না আর গোসল করতে গেলে সাহারি খাওয়া হচ্ছে না কি করবেন এখন কে উত্তর দেবে যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে দেখি প্রাইজ একটা উঠান এখন কি করবেন দলিল সহ বলতে হবে শুধু ফতোয়া দিলে হবে না কারণ বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম এমাম আবু রহমতুল্লাহ বলছেন বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম সাহারি খাওয়ার সময় হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে একবারে ওই সময় জাগতে জাগলেন আর স্বপ্ন দোষ হয়ে আছে গোসল করতে দৌড় দেবেন না সাহারি খাবেন যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান এর দলিল কি কেন করবেন আপনি কোরআনের একটি আয়াত না রসুল একটা হাদিস না নবীর আমল কমপক্ষে আমল নবী এরকম করেছেন বলতে হবে নবী করিম সাল্লাম কানা রসুল্লাহ সাল্লাম ইউসবেহ জনবান রসুল্লাহ সাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থা মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নয় আপনি না পাকা অবস্থায় রোজা নিয়ত করে নেন বোঝা গেছে সাহারি খাওয়া সুন্নত নিয়ত করলে রোজা ঠিক না অন্তরের নিয়ত নিয়ত পড়বেন না আবার কে কে নিয়ত পড়েন নামাই তো আসুম আগাদান কে পড়েন যে পড়েন হাত তোলেন হ্যাঁ যদি কেউ পড়েন হাত তোলেন আরবিতে যে পড়েন হাত তোলেন প্রাইজ দিয়ে দেবো অসুবিধা নেই দেবো প্রাইজ যেই ব্যক্তি এখানে এই ভাইদের মধ্যে নামাই তান আসুমা গাদান পড়ে রোজা রাখেন একটু হাত তোলেন কেউ প্রাইজ নেবে না এদিকে ওর কেউ তো নিবেই না নামায় তো আনাসুমা গাদান বলে কে রোজা রাখেন যদি হাত ওঠান তাহলে প্রাইজ পাবেন হ্যাঁ কেউ নাই তার মানে প্রাইজ বলেন না নিয়ত কেমন করে করেন তাহলে নিয়ত কেমন করে করেন নিয়ত কেমন করে করেন অন্তর থেকে কেমন করে বলেন আমি নিয়ত করছি আমি নিয়ত করছি রোজা রাখবো আস্তে আস্তে জবানে বলেন নাকি অন্তরে যেমন নিয়ত করে এখানে এসছেন ওই রকমই ঠিক না হ্যাঁ, যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনার জন্য একটু আগে ভাগে যায় ঠিক না ঠিক এইটাও নিয়ত নিয়ত মানে অন্তরের ইচ্ছা অন্তরের সংকল্প তো কি বলছিলাম রসুল্লাহ সাল্লাহামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায় সাহারি খাওয়া সন্ন্যত সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন নিয়ত হয়ে গেছে তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করে তাড়াতাড়ি গোসল করে ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ জি এটা করতে হবে তাহলে নামাজের জন্য গোসল করতে হবে সাহারি খাওয়ার জন্য রোজা ধরার জন্য নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয় এতটুকু যদি ইসলামের ছাড় থাকে হ্যাঁ, তাহলে চিন্তা করুন কাজকর্ম করা যাবে না প্রয়োজনে সংসারের অথবা রান্না করা যাবে না আমাদের দেশের মহিলারা যদি বৌমা সম্পর্কে আগের মহিলারা বিশেষ করে বৌমাকে জানতে পারে যে নাপাক আছে আর রান্নাঘরে ঢুকেছে ধাক্কা দিয়ে বের করে দিত ধাক্কা দিয়ে বের করে তো ও বউকে রান্নাই করতে দিবে না গোসল করে আয় না হলে কিচেনে ঢুকবি না সব বাড়ির বরকত সব শেষ করে দিবি তুই হ্যাঁ এগুলো যে হালো তজ্ঞতা যাই হোক আমরা আমাদের বাইরে চলে যাচ্ছি কথার বলছিলাম যে কিতাব মানে হচ্ছে কোরআনে করিম ওই আল্লাহল কিতাব হেকমা আর হেকমত মানে হচ্ছে রসুল্লাহ সাল্লামের হাদিস জি Created with free version for non-commercial use.